the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহিল করিম ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং চবে আহম বি ইহসানিন ইলাইউমদ্দিন আম্মাবাদ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা কিতাব তাওহিদ এর ধারাবাহিক পঁচিশতম দর্শ শোনার পরে আবার অপেক্ষা করছেন কবে আমাদের ছাব্বিশতম দর্শ শুরু হবে আসুন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে ছাব্বিশতম দর্শ শোনার জন্য কিতাব তাওহিদের পঁচিশতম দর্শ আমরা শুনেছি সেটি ছিল হেদায়েত সংক্রান্ত বিষয়ে হেদায়েতের প্রকৃত মালিক আল্লাহ সুবাহান হুয়া তালা তিনি যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দেন হেদায়েতের চাবিকাঠি প্রকৃতপক্ষে তার হাতে মানুষের হাতে হক সত্য জিনিসটিকে গ্রহণ করার মতো যে তৌফিক সেই তৌফিক দেওয়ার মালিক মানুষ কেউ নয় এমনকি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ তারও সেটি সামর্থ্যের মধ্যে নয় প্রিয় বন্ধুরা কিতাবুত্তাহিদ এর লেখক রাহমাহুল্লাহ তিনি এরপরে যে অধ্যায়টি বেঁধেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায়টি হলো বাবু মা যা আন্না সাবাবা কুফরি বানি আদম ওয়া তারকিহিম দীনহুম হুয়া আল গুলু ফিস সালিহিন যা আদম সন্তান কুফরিতে লিপ্ত হওয়া এবং তাদের সঠিক দিনকে বর্জন করে ভ্রান্ত দিনে চলে যাওয়ার বা সঠিক দিন থেকে পদস্খলন ঘটার অন্যতম একটি কারণ সেটি হলো আল গুলু ফিস সালিহিন মানুষের মাঝে যারা ইসলামের অনুসারী তাদের মাঝে সকলেই এক শ্রেণীর মানুষ নয় কেউ রয়েছেন ইসলামের সব বিষয়গুলি পালন করার মাধ্যমে এবং বর্জনীয় বিষয়গুলি বর্জন করার মাধ্যমে আল্লাহ সুবাহানা হুয়া নৈকট্য লাভ করে থাকেন সালেহ নেককার বান্দা হিসাবে গণ্য হয়েছেন আবার কেউ সে পর্যায়ে পৌঁছতে পারেননি অনেক কিছু ত্রুটি বিচ্যুতি তাদের মাঝে রয়েছে এমন শ্রেণীও রয়েছে তো সাধারণ মানুষেরা যে আল্লাহ সুবাহ আলার নৈকট্য যারা পৌঁছেছেন বা যারা নেককার সালেহ বান্দা হিসাবে সে পর্যায়ে পৌঁছেছেন তাদেরকে কেন্দ্র করে তাদের বিষয়ে সাধারণ মানুষ যখন অতিরঞ্জিত করেছে বাড়াবাড়ি করেছে সীমালঙ্ঘন করেছে তখন এই সীমা লঙ্ঘনই মানুষকে আজকে কুফরির দিকে পৌঁছিয়ে দিয়েছে মানুষকে আজকে সঠিক দিন সঠিক ইসলাম বর্জন করার দিকে ঠেলে দিয়েছে এজন্য লেখক রাহমহল্লা তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বেঁধেছেন বাবু মা যা আন্না সবাবা কুফরি বানি আদম ও তার্কিহিম দিন আহম আল গলু ফিস আলহীন সালেহ নেককার সৎ ব্যক্তিদের নেককার সৎ ব্যক্তিদের দিনদার ব্যক্তিদের মাঝে বা তাদের বিষয়কে কেন্দ্র করে বাড়াবাড়িটাই আজকে মানুষকে কুফরির দিকে এবং দিন বর্জনের দিকে ঠেলে দিয়েছে এ অধ্যায়টি রাহমাহুল্লাহ তিনি বেঁধেছেন আসলেই বাস্তব প্রেক্ষাপট আমরা যদি চিন্তা করি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের আশা আকাঙ্ক্ষা যে আমরা এই সালেহ যারা নেককার মানুষ তাদের সহযোগিতায় আমরা সঠিকভাবে দিনের প্রতি পরিচালিত হব কিন্তু আফসোসের বিষয়ে তাদেরকে কেন্দ্র করে আজকে আমরা দিন থেকে সরে যাচ্ছি আজকে আমরা তাদেরকে কেন্দ্র করে কুফরির দিকে চলে যাচ্ছি তাহলে এই অপরাধটা কার তাদের না আমাদের জবাব না তাদের অপরাধ নয় অপরাধ হলো আমাদের অপরাধ হলো আমাদের দুটি অবস্থা হতে পারে এক হলো সেই ব্যক্তিগণ মারা যাওয়ার পর যদি তাদেরকে কেন্দ্র করে মানুষ কুফরিতে চলে যায় তাহলে অপরাধটা তাদের নয় এই অপরাধটা যারা গেছে তাদের আর যদি তাদের জীবদ্দশায় তাদেরকে কেন্দ্র করে মানুষ কুফরিতে চলে যায় আর তারা এটার জন্য কোনো বাধা না দেন প্রতিবাদ না করেন তাহলে অপরাধী তারাও এবং অপরাধী যারা তাদেরকে কেন্দ্র করে কুফরির দিকে যাচ্ছে তারাও আমাদের সমাজে দুটি অবস্থায় রয়েছে অনেক অনেক ভালো ব্যক্তি রয়েছেন যারা তাদের জীবদ্দশায় ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন যারা শেরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন কিন্তু আজকে আমরা আমাদের অজ্ঞতার কারণে অজ্ঞতাবশত বা সঠিক ইসলামী চিন্তা চেতনা আমাদের মাঝে ধ্যান ধারণা না থাকার কারণে আমরা সেই ব্যক্তিদেরকে কেন্দ্র করে তাদের কবরগুলিকে আজকে আমরা শেরকের কেন্দ্র হিসাবে তৈরি করে নিয়েছি এর মাধ্যমে আজকে আমরা কুফরিতে লিপ্ত হচ্ছি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি আল্লাহ আবার আরেক শ্রেণী রয়েছেন যারা জীবিত রয়েছেন কিন্তু তারা অবশ্যই পছন্দ করেন এজন্যই মানুষ তাদেরকেও কেন্দ্র করে কুফরিতে লিপ্ত হচ্ছে শেরকে লিপ্ত হচ্ছে তাদের ব্যাপারে মনে করা হচ্ছে যে তারা এই এই বৈশিষ্ট্য তারা আমার জীবনের কল্যাণ দিতে পারেন আমার প্রতি অসন্তুষ্ট হলে আমি ধ্বংস হয়ে যাব তারা আমার সন্তান দিতে পারেন তারা আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিতে পারেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের তাদেরকে কেন্দ্র করে আমরা আকিদা বিশ্বাস পোষণ করে থাকি এবং সেই আলোকে তাদের সাথে আমরা আচরণ করে থাকি এক্ষেত্রে তাদের অপরিহার্য দায়িত্ব কর্তব্য হল তাদেরকে কেন্দ্র করে মানুষ যেন এই শেরকি ও কুফরি আকিদা বিশ্বাস পোষণ করতে না পারে সেজন্য তাদেরকে হতে হবে সতর্ক এবং মানুষদেরকে করতে হবে হুঁশিয়ার সতর্ক ও এর প্রতিবাদ তাদেরকে করতে হবে যদি এরপরেও না করে তাহলে মনে করব আমরা যে আসলে এটা তাদেরও কামনা বাসনা অনুযায়ী মানুষ এটি করছে যার ফলে তারা এবং তাদেরকে কেন্দ্র করে যারা এই কাজ করছে সকলেই কুফরির দিকে সকলেই শেরকে আকবার বড় শেরকের দিকে ধাবিত হচ্ছে যেন তারা সত্যিকার ইসলাম থেকে তাদের পদস্করণ ঘটছে প্রিয় বন্ধুরা একটি কারণ সেটি হচ্ছে আল গলু ফিসালহীন ভালো ব্যক্তিদেরকে তাদের ক্ষেত্রে যে সীমা রয়েছে সেই সীমাকে যখন আমরা লঙ্ঘন করে থাকি লেখক রাহেমহল্লা এ অধ্যায় তিনি একটি আয়াত নিয়ে এসেছেন এবং আরও আরেকটি আয়াতের আলোকে সহি বুখারির একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন আসুন আমরা সেই আয়াত এবং হাদিস একটু জেনে নেই আল্লাহ রাবুল্লাহ আলমী বলছেন ইয়া আহল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলা আল্লাহি ইল্লাল হক সূরা নিসা 171 নম্বর আয়াত ওহে আহলে কিতাব ইয়াহুদ নাসারা লা তাগলু ফি দীনিকুম তোমরা তোমাদের দিন ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না গলু করো না গলু কি গলু হোয়া তাজাওয়াজু আল হাদ আল মশরুর মাদহান আউ দাম্মান শরীয়তের যে সীমারেখা রয়েছে সেই শরীয়তের সীমারেখাটাকে লঙ্ঘন করা চাই সেটি প্রশংসা করতে গিয়ে হোক অথবা নিন্দা করতে গিয়ে শরীয়তের সীমারেখা লঙ্ঘন করা একজন মানুষ সৎ মানুষ নেককার মানুষ তাকে যখন এমনভাবে প্রশংসা করা হয় আল্লাহর পর্যায়ে তাকে যেন পৌঁছায় দেওয়া হয় অথচ তিনি হলেন আব্দ মাহবুদ না তিনি হলেন মখলুক খালেক না তিনি হলেন মারবুব রব নয় কিন্তু তার যখন অতিরঞ্জিত তার ব্যাপারে করা হয় তাকে যেন আল্লাহর পর্যায়ে পৌঁছে দেওয়া হয় এই পর্যায়ে আমরা তাদেরকে সীমালঙ্ঘন করে এই পর্যায়ে যখন পৌঁছায় দিই তখন আমরা এর মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে কুফরির দিকে চলে যাই আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না দিনের ব্যাপারে বলতে ইসলামের আলোকে যত কিছু দিক রয়েছে সব বিষয়গুলির ক্ষেত্রে সীমালঙ্ঘন ইসলামে কখনো সুযোগ দেওয়া হয় নাই ইসলামে যে বিধান সেই বিধান অনুযায়ী আমাকে সীমাবদ্ধ থাকতে হবে মন করা কোনো কিছু আবেগবশত কোনো কিছু করার সুযোগ নেই প্রিয় বন্ধুরা লেখক রাহমহল্লা এরপর একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন আজকে আমাদের মাঝে যে শেরক শুরু হয়েছে এই শেরক শুরু হওয়ার অন্যতম একটি কারণ সেই কারণটি কি হতে পারে বা কি কারণে প্রতিমা পূজা কখন থেকে শুরু হলো এ প্রসঙ্গে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমাদের একটু মনোযোগ সহকারে শোনা দরকার প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি সুরানুহ এর একটি আয়াত তেইশ নম্বর আয়াত এই আয়াতটির তাফসির করতে গিয়ে তিনি বলছেন আয়াতটি হলো আল্লাহ বলেন وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا আল্লাহ বলছেন তারা বলল লা চাদারুন্না আলিহাতাকুম তোমরা তোমাদের প্রতিমা তোমাদের মাহবুদদেরকে বর্জন করিও না তাদেরকে অনুসরণ করে চলো বিশেষ করে কারা ওয়ালা চাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুয়া ওয়াদ সোয়া ওয়ালা ইয়াগুস ইয়াগুস ইয়াউক এবং নাসারা এই পাঁচজন ব্যক্তি এদেরকেও তোমরা কখনো বর্জন করো না প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত মহান আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এর আলোকে সন্ন্যার আলোকে সুপ্রতিষ্ঠিত হলো জাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থ্যবান হিসাবে ঠিক একইভাবে জাকাত ফরজ শাহিদুল্লাহ খান মাদানী মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত জাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জাকাত ও সদকাতুল ফিত্র আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় বন্ধুরা আশা করি কিতাবুত্তাহিদ এর গুরুত্বপূর্ণ দর্শ আপনারা মনোযোগ সহকারে শুনছেন বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছেন আমরা এই দর্শ শুরু করেছিলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বিষয়টি হচ্ছে আমাদের মাঝে যারা সৎ নেককার ব্যক্তি রয়েছেন তাদের ব্যাপারে আমরা যখন বাড়াবাড়ি সীমালঙ্ঘনে লিপ্ত হয়েছি এই কারণে আমরা আজকে কুফরির দিকে চলে যাচ্ছি ইসলাম থেকে আমরা বের হয়ে যাচ্ছি এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এ অধ্যায়ে লেখক রাহেমহল্লা যে একটি গুরুত্বপূর্ণ সহি বুখারি থেকে হাদিস নিয়ে এসেছেন সুরানুহ এর তেইশ নম্বর আয়াত এর তাফসিরমূলকভাবে সেই আয়াত আমরা শুনেছি যে নূহ আলাইসালাতুয়াসাল্লাম এর অনুসারীরা পরবর্তীতে তারা কি করলেন বললেন যে তোমরা তোমাদের মাহবুদ যারা তাদেরকে বর্জন করো না বিশেষ করে তোমরা বর্জন করো না এই পাঁচজন ব্যক্তিকে সোয়া ইয়াগোস ইয়াউক এবং নাসার এই পাঁচজনকে এবং ওয়াদ এই পাঁচজনকে তোমরা কোনো ছিল না কারা ছিলেন এই পাঁচজন আবদুল্লাহ ইবনিম আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু রাইসুল মুফাসরিন তিনি বলছেন হাদিহি আসমা উ রিজালিং সালেহিন কৌমি নুহ এই নামগুলি হলো হল আলাইহিস সালাতু সালাতাম এর কৌম অনুসারীর মধ্যে যারা ভালো মানুষ ছিলেন দিনদার মানুষ ছিলেন নেককার মানুষ ছিলেন তারা হলেন এই পাঁচজন ফালাম হালাকু এই ব্যক্তিরা যখন মারা গেলেন ইলা কাউমিহিম আন ইলা কানু এই পাঁচজন ব্যক্তি তারা যখন মারা গেলেন শয়তান তখন তাদের পরবর্তী জেনারেশনের কাছে আসলেন আসে বললেন যে এই এই অমুক অমুক ব্যক্তিরা তারা এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এত মর্যাদাশীল নেককার মানুষ ছিলেন তারা মারা গেছে তোমরা একেবারে তাদের স্মৃতিও ভুলে যাচ্ছ এটা তো হতে পারে না অতএব তোমরা কি করো তাদের আকৃতির মতো একটা তোমরা প্রতিকৃতি তৈরি করো তৈরি করে তারা যেই যে জায়গাগুলিতে বসতেন সেগুলিতে তাদের এই প্রতিমা বা প্রতিকৃতি তৈরি করে সেখানে স্থাপন করো যেন তাদেরকে স্মৃতিতে আমরা ধরে রাখতে পারি তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি শয়তান এসে এভাবে তাদের প্রজন্মকে এটা শিক্ষা দিল এবনা আব্বাস রাজি আল্লাহ বলছেন ফাফা আলু ওয়ালাম তুবাদ শয়তানের নির্দেশে পরবর্তী প্রজন্ম সেই নেককার ব্যক্তিদের একটা প্রতিকৃতি তৈরি করে তাদের মূর্তি তৈরি করে তাদের সেই ঘরগুলিতে স্থাপন করে দিল কিন্তু তাদের কোনো আবাদত করা হয় না শুধু তৈরি করে রাখা হলো স্মৃতিস্বরূপ কিন্তু যারা ওই ভালো মানুষদের মূর্তি তৈরি করলেন এই জেনারেশন যখন শেষ হয়ে গেল এবং কি জন্য এই মূর্তিগুলি তৈরি করা হয়েছে পরবর্তী মানুষেরা এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অজানা হয়ে গেল শয়তান তখন তাদের কাছে এসে আবার শয়তান এসে বলল যে কি ব্যাপার এই এই ভালো ব্যক্তিদের এইরকম প্রতিমাগুলি তৈরি করে রাখা হয়েছে আর তোমরা এদের প্রতি ভালো আচরণ করছো না মানে কি আচরণ যে তাদের কাছে গিয়ে সেজদা দিতে হবে তাদের জন্য নজর নেওয়াজ করতে হবে শয়তান আসে তাদেরকে জানালো যে তোমাদের পূর্বপুরুষরা তো অনেক কিছু করে গেছে এদের জন্য ফাহবিদাত এরা যখন আগের ইতিহাস জানে না হতো যার ফলে এরা এখন শুরু করে দিল তাদের আবাদত করা প্রিয় বন্ধুরা তাহলে এখান থেকে আমরা বুঝলাম কিভাবে প্রতিমা পূজা শুরু হলো পৃথিবীর বুকে এটাই হলো তার ইতিহাস এর আগে পৃথিবীর বুকে কোনো প্রতিমা পূজা ছিল না এটাই সর্বপ্রথম প্রতিমা পূজা শুরু হলো قال ابن القيم قال غير واحد من السلف لما ماتوا عكفوا على قبورهم ثم صوروا تماثيلهم ثم طال عليهم الأمد فعبدوهم যে এই ব্যক্তিরা যখন ইমাম ইবনুল কাইম রাহেমহল্লা বিষয়টাকে ব্যাখ্যা করে আরো বলছেন যে ওই পাঁচজন নেককার ব্যক্তিরা যখন মারা গেলেন মারা গেলে তাদের পরবর্তী প্রজন্ম শয়তানের নির্দেশনায় তাদের প্রতিমা তৈরি করে রাখলো প্রতিমা তৈরি করে রেখে তারা আবাদত করতো না তারা সেখানে গিয়ে শুধু কি করত মূর্তি তৈরি করে তাদের কাছে গিয়ে আকাফু মানে নিরবতা পালন করত। এটা ছিল তাদের আবাদত তারা এভাবেই নিরবতা পালন করত সেখানে গিয়ে অবস্থান করত সোম্মা তালা আলী হিমিল আমাদু ফাবাদু হোম এর দীর্ঘ অনেক দিন পর পরবর্তী অনেক পরবর্তী প্রজন্ম যখন আসলো তাদের কাছে শয়তান আসে আবার নির্দেশনা দিল যে তারা আবাদত করতে তোমরা করো না কেন তাদেরকে দিয়ে আবাদত করাতে শুরু করলো আল্লাহ সাল্লাহ কল আসলে এই জন্যই দেখুন আল্লাহ এই সীমালঙ্ঘন সম্পর্কে তিনি খুব কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন চুরুনি মারিয়াম ইন্নামা আনা আব্দুন ফাকুল আবদুল্লাহ ও রাসুল লাতুরুনি তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না আজকে আমরা অনেকেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারেও অতিভক্তি দেখাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুবাহানু তাল্লাহ সামান বা তার বরাবর করে দেই অনেক জায়গায় দেখা যায় এক পার্শ্বে আল্লাহ এক পার্শ্বে মোহাম্মদ মানে দুজন যেন সমান করে দিচ্ছি আমরা না কখনো এটি বৈধ নয় কোনো মুসলমানের জন্য জায়েজ নয় আল্লাহ সুবাহান হতালাকে সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা তার প্রতি তিনি হলেন খালেক হিসাবে আর মোহাম্মদ সাল্লাহামের প্রতিও সর্বোচ্চ মখলুকের মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা তার প্রতি সেটা হলো মখলুক হিসাবে খালেক হিসাবে নয় তাকে যতই সর্বোচ্চ ভালোবাসবো কোনো সন্দেহ নেই বাঁচতেই হবে এটাই ইমানের দাবি কিন্তু মনে রাখতে হবে তিনি হলেন মখলুক তিনি খালেক না তো এই খালেকের দরজায় খালেকের স্তরে তাকে কখন আমরা পৌঁছাতে পারি না যদি খালেকের স্তরে পৌঁছায় দেয় তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহার সমপর্যায় তাকে দিয়ে করে ফেললাম এর নামেই হলো শির আল্লাহ রসুল সাল্লাম বলছেন না চুরনি কেমা আচারাতিনাসারা ইসাবনে মারিয়াম মারিয়ামের ব্যাপারে সারা খ্রিস্টানেরা যে ধরনের বাড়াবাড়ি করেছে আমার ব্যাপারে তোমরা সেরকম বাড়াবাড়ি করো না কি বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি করেছে তারা কেউ বলে তিনি হলেন একজন আল্লাহ তিনি হলেন একজন মাহবুদ আবার কেউ বলে তিনি হলেন আল্লাহর ছেলে ইত্যাদি হলে তাদের বরাবর তাই তোমরা আমাকে আল্লাহর পর্যায়ে আল্লাহর স্তরে কখনো পৌঁছায় দিও না আল্লাহ আকবর কত সুন্দরভাবে বলছেন বরং ইন্নামা আনা আব্দুন আমি মাবুদ না ইন্নামা আনা আব্দুন আমি একজন আব্দ একজন বান্দা মাত্র ফকুল ও আবদুল্লাহ ও রাসুল অতএব তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল আর কিছু না আজকে আমরা বহু রকমের আল্লাহ রসুল সাল্লামের সেফাতির নামগুলি বর্ণনা করতে গিয়ে এমন এমন বর্ণনা শুরু করে দেই মনে হয় তিনি যেন আল্লাহ হয়ে রসুল সাল্লাম বা কোনো সালেহ উলিয়াউলিয়াদেরকে যদি আমরা আল্লাহর স্তরে পৌঁছাই দিই তাহলে আসলে তাদেরকে আমরা মর্যাদা দেইনি বরং তাদেরকে আমরা বিভ্রান্তিকর অবস্থায় পৌঁছাই দিয়েছি অনুরূপভাবে আরেকটি হাদিস গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল গুলু ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু সাবধান সতর্ক হয়ে যাও তোমরা বাড়াবাড়ি করা থেকে কারণ তোমাদের পূর্ববর্তী যারা তারা কি হয়েছে ধ্বংস হয়ে গেছে অধিকাংশই আল গোলু বাড়াবাড়ি এই বাড়াবাড়ির কারণেই তারা অনেকেই ধ্বংস হয়ে গেছে তারা যখন তাদেরকে যে সীমানা দেওয়া হয়েছে সেই সীমা এর আলোকে তারা যখন আবাদতবন্দিগি করে নেই তারা তাদের রাসুলকে বা নবীকে তাদের ভালো মানুষদেরকে মাহবুদের পর্যায়ে পৌঁছায় দিয়েছে যার ফলে তারা ধ্বংস হয়ে গেল অনুরূপভাবে আরো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হালাকাল আল্লাহ রসুল সাল্লাম বলছেন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন যারা কঠোরতা বা সীমালঙ্ঘন বারাবারি অতিরঞ্জিত করে তারা ধ্বংস হয়ে গেছে অতিরঞ্জিত করাকারীরা ধ্বংস হয়েছে অতিরঞ্জিতকারীরা ধ্বংস প্রিয় বন্ধুরা এই অধ্যায়টি আমাদেরকে একটি বড় ধরনের নির্দেশনা দিচ্ছে যে আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালার আবাদত করব তাকে খালেক মালেক মাবুদ রাব হিসাবে তার স্তরে রেখেই আর রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি শ্রদ্ধা নিবেদন করব তাকে ভালোবাসবো তার অনুসরণ করব তাকে রাসুল মখলুক আব্দ হিসাবে তার স্থানে রেখে অনুরূপভাবে আরেকজন ওলি সালেহ নেককার মানুষকে আমি শ্রদ্ধা জানাবো আনুগত্য করব তার তাকে তার স্থানে রেখে একজনকে অপরজনের স্থানে নয় আল্লাহকে যদি রাসুলের স্থানে নিয়ে আসি এটাও যেমন অতিরঞ্জিত বারাবারই অন্যায় রাসুল সাল্লাহামকে আল্লাহর স্থানে যদি নিয়ে যাই সেটাও তেমন অতিরঞ্জিত বারাবারই অন্যায় ঠিক কোনো অলিয়া অলিয়াকে বা সালেহ ব্যক্তিকেও যদি রাসুলের স্থানে নিয়ে যাই সেটাও অন্যায় বাড়াবাড়ি আবার রাসুল সাল্লামকে যদি অলি আউলিয়ার স্থানে নিয়ে আসি সেটাও বাড়াবাড়ি প্রিয় বন্ধুরা আমার তাই আসুন আমরা যার জন্য যেটুকু সীমা ইসলাম দিয়েছে সেই সীমাকে ঠিক রেখে আমরা আল্লাহ হতে তালার আবাদত করব ইসলাম পালন করব তাহলে আমরা তাওহিদের উপর থাকতে পারবো শের থেকে মুক্ত হতে পারবো শেরকে লিপ্ত হওয়ার একটি বড় অন্যতম কারণ সেটি হচ্ছে মানুষের আজকে অজ্ঞতার কারণে বলি আর আবেগবশত কারণে বলি আর শয়তানি প্ররোচনার কারণেই বলি যে কারণেই হোক সৎ ব্যক্তি নেককার ব্যক্তিদের ব্যাপারে বাড়াবাড়ির করার কারণে আজকে আমরা শেরকেই তাওহিদ নাম করে দিয়েছি শেরকে লিপ্ত হচ্ছি আজকে আমরা অহরহ আবুডু খাচ্ছি শেরকের সমুদ্রে কথায় কাজে চিন্তায় আকিদায় বিশ্বাসে শ্রদ্ধা সম্মানে সব কিছুতেই আর মনে করছি আমরা তাওহিদের উপর রয়েছি না কখন নয় সেই নূহ আলহি সালাতামের যুগে সর্বপ্রথম ভাবে নূহ সালামের অনুসারীদের থেকেই নেককার ব্যক্তিদেরকে কেন্দ্র করে শুরু হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রতিমা পূজা সেই প্রতিমা পূজা আজকে আমাদের সমাজেও রয়েছে আসুন আমরা এ বিষয়টি সম্পর্কে সচেতন হই এ বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত হই হক জিনিস সেই হককে হকের পথেই রাখতে হবে বাতিলকে বাতিলের পথেই রাখতে হবে কখনো দুটিকে একত্রিত করে নিজেদের ইমান ও ইসলামকে নষ্ট করে জান্নাতকে হারাম করে নেব জাহান্নামকে অবধারিত করে নেব এটি কখনো কোনো বুদ্ধিমান কোনো বিবেকবান কোনো দিনদার কোনো আল্লাহ ভিরুর এটি কাজ নয় আল্লাহ ভিরুর এটি পথ নয় পরিশেষে আবারও আমরা স্মরণ করে দিচ্ছি সকলকেই এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সৎ ব্যক্তিদেরকে কেন্দ্র করে অতিরঞ্জিত ও বাড়াবাড়ি আজকে আমাদেরকে শিরকে লিপ্ত করে দিচ্ছে আসুন আমরা যেন সেই সৎ ব্যক্তি নেককার অলিয়া উলিয়া তাদেরকে